এই বোঝানোর জন্য শুধু এতটুকু ঈদ আমার চোখ যখন তোমাকে আমি নির্দেশ দিলাম তোমাকে নির্দেশ দিলাম ফেরেস্তাদেরকে নির্দেশ দিয়েছি আর তুমি ফেরেস্তাদের মজলি হিসেবে আছো মানে তোমাকে হুকুম দিয়েছি তোমাকে নির্দেশ দিয়েছি কেন তুমি চেষ্টা করলে না কালা ইবলিস বলল আনা খাইরু মিনু আমি আদমের চাইতে শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ যুক্তি শুনেন খালাক্তানি মিন্নারিন আমাকে আগুন দিয়ে তুমি সৃষ্টি করেছো ও খালাক্তাহ মিন তিন আর তাকে কাদামাটি দিয়ে সৃষ্টি করেছো তিন মানে রসাল কাদা মাটি শুকা মাটি নয় সেই জন্য বললাম তিন আর তোরাব যদি হয়তো তো ধুলা মাটি জি হ্যাঁ। তো মেন তিন কাদা মাটি দিয়ে সৃষ্টি করলে ওকে আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করলে আমি কি করে সিজদা করতে পারি ও কোন যুক্তি পেশ করলো আগুন জ্বলে ওপর দিকে যায় আর ঢেল ছুড়লে হ্যাঁ বা কাদা ছুড়লে নিচের দিকে যায় তো ওকে কেন সিজদা করবো এই যুক্তি হচ্ছে দলিলের সামনে যুক্তি পেশ করা আল্লাহর আদেশের সামনে কেউ যদি যুক্তি পেশ করে তাহলে সেটা হক না বাতিল বাতিল এই জন্যই এই জন্যই সালাফগণ বলেছেন সালাফগণের উক্তি ইবনি কাসির নকল করেছেন আউ্লমান কাসা ইবলিস প্রথম যুক্তি পেশ করেছিল ইবলিস শৈতান এই পৃথিবীতে প্রথম যুক্তি কে দাঁড় করেছিল ইবলিস শৈতান কোন যুক্তি অযুক্তির যুক্তি কোন যুক্তি বাতিল যুক্তি আল্লাহর হুকুমের সামনে দলিল প্রমাণের সামনে যুক্তি তাহলে বোঝা গেল যে আজকেও যদি ইবলিস ছাড়া কেউ অন্য ইবলিসের রাস্তায় চলতে চায় তাহলে কোরআনের আয়াত আছে রসুলের হাদিস আছে আর ওর সামনে যুক্তি পেশ করবে আল্লাহ বলছেন আল্লাহ আরো সে রয়েছেন ঠিক না আর কেউ যদি বলে কেমন করে পৃথিবী তো গোল এটা আমাদের এই ভাই শোনালো যে ইন্টারনেটে এক বেদাতি বক্তা হচ্ছে হ্যাঁ এক মুফতি বলছে বুঝছেন এইগুলো হলো মুফতি এগুলো ইবলিস না ইবলিসের তরিকা চলে আলা মুফতি পৃথিবী হচ্ছে গোল যখন গোল হচ্ছে তাহলে আমরা যদি ধরেন এদিকে আসি তো আমরা ওপরে বলবো তো নিচের লোকেরা কি করে বলবে হ্যাঁ বোঝা গেছে এ কথা না বলছে তো আল্লাহ বলছেন আর রহমান ও আল্লাহ আর সিস্তাওয়া আমেন তো মানফিস সামায় তিনি উঁচুতে রয়েছেন বলছে পৃথিবী গোলাকার যুক্তি এটা কেমন করে হয় এরকম বহু জিনিস রয়েছে বহু বিষয়ে কোরআনে মাহাদিসের দলিল ওর সামনে যুক্তি যেমন ওসুল ফেকাতে রয়েছে এক মজহাবের এটা হচ্ছে যুক্তির সামনে কিসের সামনে কোরআনে বাহাদিসে দলিলের সামনে যুক্তি পেশ করা এটা হচ্ছে ইবলিশি যুক্তি বলছে আবু হরাইরা আর আনাস মালিক এরা অত ফাঁকি সাহাবি ছিলেন না কত বড় বেয়াদবি এটা যদি একটা খ্রিস্টান বলতো তো বড় মিছিল বেরোতো মুসলিম দেশে এটা ইয়াহুদি বললে মিছিল বেরোতো হ্যাঁ আর বিক্ষোভ আর ভাঙচুর করতো ঠিক না হ্যাঁ যাতে হিন্দু বলতো তাহলে একবার উথাল পাথাল শুরু করে দিতেন বাংলাদেশে কিন্তু ওসুল ফেকাতে যেহেতু বলা হয়েছে কোনো অসুবিধা নেই ওসুল ফেকাতে পড়ানো হচ্ছে নুরুল আনোয়ারে আছে বুঝা গেছে আর বোখারির টিকা তো আছে সাহারানপুর দেবন থেকে ছাপা বোখারির তো আছে কি আছে যে আবু হরেরা আর আনাস যেহেতু গায়ের ফাঁকি সাহাবে অথচ আবু হরেরা ফতুয়া দিতেন সাহাবাই কাজে যাওয়া নাই আনাস দশ বছর খেদমত করলেন তারপরে পণ্ডিত হইতে পারে ফাঁকি নাকি হইতে পারলেন না এই হবে এই মজাবের খন্ডদের কাছে আমি বলবো না যে মজাব এমাম আবু হানিফার কাছে আবু কথা নয় এটা এটা এমাম আবু হানিফা কখনো বলতে পারেন না আবু ইউসুফ মোহাম্মদও বলেননি এগুলি হচ্ছে পরবর্তীকালের গোড়াদের কথা বিদাতদের কথা মজাবের নামে এরা বিভ্রান্তি ছড়িয়েছে জি তাহলে কি করতে হবে যখন এরা গায়ের ফাঁকি এখন শোনেন গায়ের ফাঁকি এক বেয়াদবি করলো করলো এত বড় তারপরে বলছে তাদের হাদিস যদি কেয়াসে জালির বিপরীত হয় কেয়াসে জালি মানে স্পষ্ট যুক্তি এস মানে যুক্তি স্পষ্ট যুক্তির যদি পরিপন্থী হয় তাহলে যুক্তিকে ঠিক রাখার জন্য তাদের হাদিসগুলি ছেড়ে দিতে হবে নওয়াজবিল্লাহ এ কথা বানিয়ে বলি না যদি কেউ দেখতে চান আর যারা ফাজল কামেল পড়েছেন তারা আমার কাছে এসে স্বীকার করেছেন আমি নিজে পড়েছি পড়িয়েছি এসব কিরাম জি যার ফলে আমি কোনো কথা শুনে বলি না আমি ওইসব শোনা কথাতে বিশ্বাস করি না জি তো আল্লাহ পাক হেফাজত করেন এটাকে কি বলা হবে এটা হচ্ছে ইবলিসি যুক্তি রসুলের হাদিসের সামনে কি করতে হবে তেয়াসকে মানতে হবে না তেয়াস কখন যখন কোরআনে কেরিমে স্পষ্ট নেই রসুলের হাদিসও স্পষ্ট নেই উম্মতের এজমা সাহাবে কেন এজমাক্য মত পাওয়া যায় না তখন কোন মাসলার ক্ষেত্রে বলতে পারেন যে এই ক্ষেত্রে কেয়াসকে সামনে নিয়ে আসে এইরকম কেয়াস আছে ইসলামে স্বীকৃত কিন্তু হাদিসের সামনে আয়াতের সামনে যুক্তি পেশ করবে এটা হচ্ছে ইবলিসি তরিকা তো এই যুক্তি পেশ করলো যে আমি ওকে কি করে সেজদা করব আমি আগুনের সে মাটি অথচ এই যুক্তি তার ভুল প্রথম কথা এই যুক্তি আল্লাহর আদেশের সামনে আল্লাহর আদেশের বিপরীত তাহলে তার যুক্তি বাতের আর আল্লাহর আদেশ স্বীকৃত হক ঠিক না জি